إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা এখানে বিশিষ্ট তাবেই আমির ইবনে আবদুল্লাহ তামিমি রহমতুল্লাহ আলাই ওনার জীবনী কাবার করব ইনশাআল্লাহ খুবই উৎসাহমূলক খুবই অনুসরণীয় অনুকরণীয় একটি জীবন কাহিনী যা আমাদেরকে অনুপ্রেরণা দিবে আল্লাহর দিকে নৈকট্য হাসিলের জন্য আখেরাতের পথ অনুসন্ধানের জন্য আল্লাহর আল্লাহ তালার জন্য জিহাদ ফি সাবিল্লার পথে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অনুপ্রেরণা দিবে ইনশাআল্লাহ তো আমির ইবনে আবদুল্লাহ তামিমি রহমতুল্লাহ আলাই উনার ব্যাপারে আলকামা ইবনে মুরসাদ তিনি বলেছেন যে জুহদ এবং সাধনা পূর্ণতা পেয়েছে আট ব্যক্তির মাধ্যমে যাদের শীর্ষে রয়েছেন আমির ইবনে আবদুল্লাহ তামিমি জুহদ এবং সাধনা মুজাহাদার ক্ষেত্রে পূর্ণতায় আট ব্যক্তি পৌঁছেছেন এর মধ্যে তাদের শীর্ষে রয়েছেন আমির ইবনে আবদুল্লাহ তামিমি হিজরি চতুর্দশ বর্ষ অর্থাৎ চল্লিশ দশক এর কথা বিশিষ্ট বড় বড় সাহাবি তাবেইনগণ খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খত্তাব রাজিয়াল্লাহুর নির্দেশে বসরার যে সীমান্ত এটাকে পরিদর্শন করতেছেন সেখানে উদ্দেশ্য হচ্ছে যে এই বসরার মধ্যে পারস্য যুদ্ধের যে বিজয়ী যে সৈনিকরা রয়েছেন মুজাহিদিনরা রয়েছেন তাদের জন্য একটা সেনা ছাউনি তৈরি করবেন এই উদ্দেশ্যে তারা এখানে পরিদর্শন করতেছেন ওমর রাজিয়ালের নির্দেশে উদ্দেশ্য হচ্ছে এখানে গড়ে তুলবেন আল্লাহর পথে দাওয়াতের জন্য একটা বাহিনী নির্মাণ করবেন আল্লাহর হুকুম সমুন্নত করার এক কেন্দ্র এই নতুন যে শহরটি স্থাপিত হয়েছে অর্থাৎ বসরা সেখানে ছুটে আসছে মুসলিম জনতা বিভিন্ন অঞ্চল থেকে নজ থেকে হেজাজ থেকে ইয়েমেন থেকে উদ্দেশ্য হচ্ছে এখানে রিবাতের যে ভূমি নতুন যে শহরটি বিজিত হয়েছে সেই শহরের সীমান্তকে রক্ষা করা তো যারা এসেছেন এখানে এই সীমান্ত রিবাত করার জন্য সীমান্ত প্রহরা দেওয়ার জন্য মহান আজর লাভ করার জন্য আল্লাহ তালার নিকট এদের মধ্যে আমির ইবনু আবদুল্লাহ তামিমি তিনিও ছিলেন তামিম গোত্রের তরুণ যুবক ছিলেন এই তাবেই তখন সেই দিন আমির ইবনে আবদুল্লাহ ছিলেন উজ্জ্বল চেহারার পরিচ্ছন্ন হৃদয় এবং নির্মল আত্মার অধিকারী এক পবিত্র যুবক নতুন গঠিত বসরা ছিল সর্বাধিক ধন সম্পদ সমৃদ্ধ এবং ঐশ্বর্যপূর্ণ একটা মুসলিম শহর সেখানেই জমা হচ্ছিল সকল গণিমত লব্ধ যে সম্পদ সঞ্চিত হচ্ছিল খোট সঞ্চিত হচ্ছিল খাঁটি সোনার স্তূপ কিন্তু তামিমি যে তরুণ আমির ইবনে আবদুল্লাহ রহমতুল্লা আলাই ওনার এগুলোর প্রতি কোনো আকর্ষণ ছিল না মোটেও মানুষের ধন ঐশ্বর্যের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত বিমুখ পরকালীন সম্পদ এবং স্বভাবের প্রতি তিনি ছিলেন অত্যন্ত ভীষণ অনুরাগী দুনিয়া এবং এর শোভা সৌন্দর্যের ব্যাপারে তিনি ছিলেন নিষ্পৃহ আল্লাহ সন্তুষ্টি এবং আখেরাতের ব্যাপারে তিনি ছিলেন তার ছিল অত্যন্ত বেশি আগ্রহ ওই সময় বসরার শাসক ছিলেন গভর্নর ছিলেন সাহাবি আবু আবু মুসা আল আশারি রাজিয়াল্লাহ আনহু তিনি এখান থেকে যে কোনো সৈনিকদের মুজাহিদিনদের কাফেলা যেত এটার প্রধান সেনাপতি ছিলেন তিনি ছিলেন এই শহরের আবু মুসাল আশারি রহমতুল্লা রাজিয়াল্লাহানহু তিনি ছিলেন এই শহরের প্রধান ইমাম প্রধান প্রশিক্ষক দাওয়াত দায়ী মুবাল্লিক এবং গভর্নরও তো তাবেরি আমির ইবনে আবদুল্লাহ তিনি বিশেষভাবে সহবত লাভ করলেন এই বিশিষ্ট সাহাবি আমর ইবনুল আস রাজিয়াল্লাহনহু ওনার সর্বক্ষণ সাথে সাথেই থাকতেন কারণ আল্লা সুবাহানা তালা বলেছেন কোনো মা সদেকিন সদেকিনদের সাথে থাকো তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কে কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে বন্ধু যদি ভালো হয় তাহলে তার উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার মতো রসুল সাল্লাহ আলিয়াল্লাম যেরকম বলেছেন সে হয় কিছু আতর তাকে হাদিয়া দিবে অথবা আতরের কিছু সুগন্ধি সে পাবে আর খারাপ সঙ্গীর উদাহরণ হচ্ছে যেন হচ্ছে হাপর বা আগুনের যে কুণ্ডলি যেটার মাধ্যমে লোহা গলানো হয় এর মতো হয় এর কাছে গেলে কোনো দুর্গন্ধ আসবে অথবা আগুনের সিটা লাগবে কাপড় পরে যাবে এরকম তো প্রত্যেকেরই ভেবে দেখা উচিত কাকে সে বন্ধু হিসেবে গ্রহণ করবে বিশিষ্টতাবেই আমির ইবনে আবদুল্লাহ তিনি আমর ইবনুল আস রাজিয়াল্লাহু ওনাকেই বন্ধু হিসেবে গ্রহণ করলেন কি যুদ্ধের ময়দানে কি এর বাইরে সব সবসময় নিত্যসঙ্গী এবং খাদেম হিসেবে তিনি ভূমিকা পালন করতে লাগলেন দেশ বিদেশের সফরে তার সঙ্গী হলেন আমির ইবনা আবদুল্লাহ এই বিশিষ্ট সাহাবির কাছেই তিনি লাভ করলেন পবিত্র কোরআনের নিখুঁত এবং নির্ভুল শিক্ষা কোরআনের জ্ঞান অর্জন করলেন হুবহু সেইভাবে যেমনভাবে তা নাজিল হয়েছিল রসুল সাল্লাহ আলাইসাল্লামের উপরে আমর ইবনুল আস ওনার থেকে তবে আমির ইবনে আবদুল্লাহ তিনি শিক্ষা লাভ করেন এখান থেকে আমরা শিক্ষা পাই যে এলম বা জ্ঞান অর্জন সিনা থেকে সিনা অর্থাৎ এটাই হচ্ছে প্রকৃত তরিকা যে সিনা থেকে সিনা জ্ঞান হাসিল করা অর্থাৎ সাহাবারা শিখতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সহবতে থেকে বিভিন্ন অঞ্চলের মুসলমানরা এসে সাহাবাদের সহবতে থেকে শিখতেন সাহাবাদের পরবর্তীতে সালফে সালেহিনগণের সময় বিশিষ্ট বিশিষ্ট আলেমগণের সহবতে থেকে থেকে ওনার ছাত্ররা শিখতেন একই সিলসিলা আজ পর্যন্ত চলে আসছে এই সিলসিলার বাইরে অন্য সিলসিলা এত বেশি কার্যকর নয় তো এটাই হচ্ছে প্রকৃত তরিকা যে সহবতে থেকে থেকে জ্ঞান হাসিল করা উত্তম শেখদের অধীনে উত্তম আলেমদের অধীনে তিনি কোরআনের জ্ঞান লাভ করার পাশাপাশি বিশুদ্ধ মরফু হাদিস বর্ণনার আমর ইবনুল আসরা জেলানহু থেকে শুনেছেন এবং বর্ণনা করেছেন দিন ইসলামের সঠিক উপলব্ধি এবং চেতনা তারই কাছে অর্জন করেছেন যখন ওনার জ্ঞান অর্জনের মৌলিক স্তর এটা অতিক্রান্ত হলো কারণ জ্ঞান অর্জনের মৃত্যু পর্যন্ত শেষ নেই তারপরেও একটা বিশেষ লেভেল রয়েছে বিশেষ একটা স্তর রয়েছে তো এই স্তর যখন তিনি অতিক্রম অতিক্রম করলেন এই সম্মানিত তাবেই তখন তিনি ওনার জীবনকে তিনটা ভাগে ভাগ করলেন এক ভাগ হচ্ছে কোরআনের জন্য এ সময় তিনি বস্ত্রার মসজিদে মসজিদে গিয়ে কোরআন শিক্ষা দিতেন দুই নম্বর হচ্ছে নির্জন ইবাদতের জন্য এ সময় তিনি নিজের দুপা নিস্তেজ না হওয়া পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকতেন তিন নম্বর হচ্ছে জিহাদের জন্য এ সময় তিনি খাপমুক্ত তরবারি নিয়ে শঙ্কাহীনভাবে ভীতিহীনভাবে শত্রুর বিরুদ্ধে লড়াই করতেন এই তিন উদ্দেশ্যের বাইরে তিনি নিজ জীবনে সামান্য সময় ব্যয় করেননি আর এ কারণেই তিনি আখ্যায়িত হয়েছিলেন বসরার আবিদ এবং জাহিদ নামে বসরার এক ব্যক্তি বর্ণনা করেন যে আমির ইবনে আবদুল্লাহ ওনার সম্পর্কে যে আমি একবার এক কাফেলার সঙ্গে সফর করছিলাম আমির ইবনে আবদুল্লাহ ছিলেন সেই কাফেলার একজন সঙ্গী চলতে চলতে যখন সন্ধ্যা গনিয়ে এলো আমরা একটা ঝুপের নিকট পৌঁছে যাত্রা বিরতি করলাম নিজের সামানপত্র একত্রিত করে ঘোড়াটিকে একটি গাছের সঙ্গে তিনি বাঁধলেন ঘোড়ার রশিটা কিছুটা লম্বা করে রাখলেন যাতে করে সে ঘাস লতাপাতা ইত্যাদি চড়িয়ে খেতে পারে অতপর ওই তাবেয়ারি তিনি প্রবেশ করলেন গভীর অরণ্যে বনের ভিতরে যেতে যেতে একসময় আমার দৃষ্টির আড়াল হয়ে গেলেন তো আমি নিয়ত করলাম যে আমি পিছু নিব এবং দেখব তিনি এত গভীর রাতে এই গহীন বনে কি করছেন দেখলাম যেতে যেতে তিনি একটা ছোট্ট ডিপির কাছে থামলেন চতুর্দিক দিয়ে ঘন গাছপালা ঘেরায় নির্জন ডিপিতে ঢুকে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন আমি অপলক দৃষ্টিতে সেই বিস্ময়কর দৃশ্য দেখতে লাগলাম এত পরিপূর্ণ খুশুখুজুপূর্ণ এত চমৎকার নামাজ আমার জীবনে আর কখনো দেখিনি নামাজে খুশুখুজু ভীতি বিনয় এটা খুবই জরুরি বিষয় তিনি বলেন যে এত সুন্দর পরিপূর্ণ এবং খুশুখুজুপূর্ণ নামাজ জীবনে আমি আর কখনো দেখিনি দীর্ঘ সময় ধরে নামাজ আদায়ের পর তিনি দোয়া করতে শুরু করলেন দুহাত তুলে আল্লাহর কাছে বলতে লাগলেন হে আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ আপন নির্দেশে তারপর আপন ইচ্ছায় আমাকে দুনিয়ায় নানান পরীক্ষায় ফেলে নির্দেশ দিয়েছ নিজেকে বাঁচাও হে সর্বশক্তিমান মহাপরাক্রমশালী তুমি আপন দয়া এবং অনুগ্রহে যদি আমাকে না বাঁচাও তবে আমি কিভাবে নিজেকে বাঁচাবো কীরূপে আত্মরক্ষা করব হে আল্লাহ নিশ্চয় তুমি জানো যদি এই পৃথিবীর সমস্ত সম্পদ আমার হাতে এসে যায় আর তোমার নামে যদি কেউ এটা চাইতে আসে তবে তোমার সন্তুষ্টির আশা আমি সবই দান করে দিব সুবহান আল্লাহ তোমার সন্তুষ্টি আমাকে দান করো ইয়া আর হামার রাহেমিন হে আল্লাহ আমি তোমাকে এমন হৃদয় উজাড় করে ভালোবাসি যা সকল মুসিবতকে আমার জন্য সহজ করে দেয় আমাকে সকল ফায়সালার প্রতি সন্তুষ্ট করে দেয় তোমার ভালোবাসা পেলে আমি আর কিছুই চাই না আর কোনো কিছুর পরোয়া করি না তোমার ভালোবাসা পেলে আমি আর ফিরেও দেখি না কিভাবে গেল আমার সকাল আর কিভাবে এলো আমার সন্ধ্যা তো যে এই দৃশ্য অবলোকন করতেছিলেন তিনি বলেন যে এই দৃশ্য দেখতে দেখতে একসময় আমি ভীষণ ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম এরপর যতবার জাগলাম তাকে সেই ততবারই নামাজ এবং মুনাজাতি দেখলাম ভোরের আলো ফোটা পর্যন্ত ফজরের সময় হলে তিনি নামাজ পড়ে আবার দোয়া করতে লাগলেন তিনি বললেন ইয়া আল্লাহ এই যে প্রভাতের আলো ফুটল মানুষ জীবিকার সন্ধানে ছুটে বেড়াবে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি মানুষই নানান প্রয়োজন এবং প্রয়োজনীয়তা আছে তার আছে তার অভাব কিন্তু তোমার ক্ষমা ছাড়া আমার আর কোনো অভাব নেই নেই কোনো প্রয়োজন ইয়া আল্লাহ তুমি মিটিয়ে দাও আমার এবং সব মানুষের সকল অভাব ইয়া আকরামাল আকরামিন হে মহান দয়ালু ইয়া আল্লাহ আমি তোমার কাছে তিনটি প্রার্থনা করেছিলাম যার দুইটি তুমি কবুল করেছ আর একটি রেখেছ নামঞ্জুর হে আল্লাহ দয়া করে সেটাও আমাকে দান করো যেন আমি প্রাণ ভরে তোমার ইবাদত করতে পারি এরপর তিনি উঠে পড়লেন এবং হঠাৎ আমার উপর তার চোখ পড়লে তিনি বুঝতে পারলেন যে রাতভর আমি তাকে অনুসরণ করেছি তিনি অস্থির হয়ে পড়লেন এবং আফসোস করে বললেন মনে হচ্ছে রাতভর তুমি আমাকে পাহারা দিয়েছ বর্ষার ওই ব্যক্তিটি জবাব দিলেন হ্যাঁ তা করেছি রাতভর যা দেখেছ দয়া করে সেই কথাগুলো গোপন রেখো আল্লাহ তোমার দুষ্টুটি গোপন রাখবেন তিনি ওই বস্ত্রার ওই ব্যক্তিকে অনুরোধ করলেন তখন বস্ত্রার ওই ব্যক্তি বলল আল্লাহর কসম আমাকে আপনার তিনটি প্রার্থনার কথা বলতে হবে নইলে যা দেখেছি সব মানুষের কাছে বলে দিব তিনি বললেন যে বোকামি করো না এমন করবে না আমি বললাম তাহলে আমি যা বললাম তাই করুন অর্থাৎ আপনার যে তিনটি দোয়ার কথা বললেন এটা আমাকে বলুন তো ওই ব্যক্তি বলেন যখন আমি এরকম পিরাপিরি করতেছিলাম জিদ করতেছিলাম তখন তিনি বলেন ঠিক আছে বলবো তবে আল্লাহ নামে কসম করে বলো যে এই কথা তুমি আর কার কাছে প্রকাশ করবে না হ্যাঁ আল্লাহ ওনারা তাদের নিজেদের সৎকর্মগুলো আল্লাহর সাথে বিশেষ মুনাজাতগুলো ভালো আমলগুলো কীভাবে ঢেকে রাখতে চাইতেন ওই ব্যক্তিটি জবাব দিলেন যে আমি আল্লাহর নামে কসম করছি যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন এই রহস্য প্রকাশ করব না তার মানে আপনি যদি মারা যান এরপরে আমি এটা প্রকাশ করে দিব তিনি বলতে শুরু করলেন দিনের ব্যাপারে নিসারা মানে মহিলারাই ছিল আমার কাছে সর্বাধিক বিপজ্জনক এবং ভয়ঙ্কর আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ যেন আমার অন্তর থেকে মহিলাদের প্রতি আকর্ষণ দূর করে দেন তিনি এই দোয়া কবুল করেছেন আমি এখন একজন মহিলার দিকে দৃষ্টি আর একটা দেয়ালের প্রতি দৃষ্টির মাঝে কোনো পার্থক্য বুঝি না এই দুটি আমার মনে কোনো আলাদা অনুভূতি জন্মায় না তখন বসার ওই ব্যক্তিটি বলেন ঠিক আছে এটা তো গেল একটা দোয়া অতপর তখন ওই তাবি জবাব দিলেন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার অন্তরে যেন কোনো মাখলুকের ভয় না থাকে আমি যেন শুধুমাত্র আল্লাহকেই ভয় করি এটাও তিনি কবুল করেছেন এখন আসমান জমিনে তাকে ছাড়া আর কাউকে আমি বিন্দুমাত্র ভয় পাই না আল্লাহ তালাকে ছাড়া আমি আর কাউকে ভয় পাই না তখন বস্ত্রের ওই ব্যক্তিটি বলেন তৃতীয় দোয়াটি কি ছিল তিনি বলেন যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম তিনি যেন আমার ঘুম দূর করে দেন যাতে করে আমি আল্লাহ তালার কাছে আল্লাহ তালার রাতভর ইবাদত করতে পারি আমার এই দোয়াটি এখনও কবুল হয়নি বসার ওই ব্যক্তিটি বলেন যে আমি তার এই বিবরণ শুনে বললাম নিজের শরীরের উপর একটু রহম করুন আপনি তো রাতভর নামাজ আর দিনভর রোজা রাখছেন যে আমল আপনি যে আমল আপনি করছেন তার সামান্যতেই জান্নাত অবদারিত আর যে ক্ল্যাশ আপনি সহ্য করছেন তার সামান্যতেই জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত তখন আমির ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ তিনি জবাব দিলেন যে আমার ভয় না জানি কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর সামনে লজ্জিত হতে হয় আর এই ভয়ে আমি যখনই সুযোগ পাই ইবাদতের চেষ্টা করি আমি যদি নাজাদ পাই তবে সেটা হবে আল্লাহর অসীম রহমত আর আমি যদি যাহা আমার যদি জাহান্নামের ফয়সালা হয় তবে সেটা হবে আমারই উদাসীনতা এবং অলস্যতার কুফল আল্লাহ একবার এমনভাবে আল্লাহ তালার ইবাদত মোজাহাদা করার পরেও তিনি বলতেছেন যে আমার যদি জাহান্নামের ফয়সালা হয় তবে সেটা হবে আমারই উদাসীনতা এবং অলসতার কুফল আমির ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ তিনি একদিকে যেমন ছিলেন আবেদ ইবাদত গুজার তেমনি ছিলেন একজন সোয়ার মুজাহিদ একজন সাহসী বীর যোদ্ধা মুজাহিদ যখনই জিহাদ ফিসাবিল্লার আহ্বান আসত আল্লাহর পথে জিহাদের আহ্বান আসত তিনি থাকতেন সর্বাগ্রে সারা প্রদানকারী তিনি যখন কোনো রণাঙ্গনে কোনো যুদ্ধক্ষেত্রে শরিক হতেন প্রথমে পর্যবেক্ষণ চালিয়ে কিছু লোক বাছাই করতেন কোনো একটা ওই যুদ্ধক্ষেত্রের কিছু মুজাহিদকে বাছাই করে তাদেরকে ডেকে নিয়ে বলতেন আমি তোমাদের সঙ্গী হতে চাই আমি তোমাদের সঙ্গী হতে চাই তবে তিনটি শর্তে যদি তোমরা রাজি থাকো কি সেই শর্ত সেগুলো হচ্ছে এক আমি তোমাদের খিদমত করব। এবারে কেউ আপত্তি করতে পারবে না আমি তোমাদের খিদমত করব তোমরা হচ্ছে আল্লাহর পথে মুজাহিদিন দুই হচ্ছে আমি সবসময় আজান দিব অন্য কেউ আজান দেওয়ার দাবি জানাতে পারবে না তিন নম্বর হচ্ছে আমি সামর্থ্য অনুযায়ী সাথীদের জন্য অর্থ ব্যয় করবো কেউ বাধা দিতে পারবে না সুহান আল্লাহ কত উত্তম যে আল্লাহর পথের মুজাহিদিনদের তিনি নিজেও জিহাদ করবেন এবং মুজাহিদিনদেরকে খেদমত করবেন এবং তিনি আজান দিবেন কারণ মুওয়াজিনের অনেক মর্যাদা রয়েছে আল্লাহ তালার কাছে যে আমি সবসময় আজান দিব অন্য কেউ আজান দেওয়ার দাবি জানাতে পারবে না এবং আমি মাল খরচ করব সাথীদের জন্য কেউ ব্যাপারে আমাকে বাধা দিতে পারবে না এগুলো যদি সবাই মেনে নিত তাহলে তাদেরকে তিনি আনন্দে বুকে জড়িয়ে ধরতেন আর কেউ যদি আপত্তি করত তাহলে তিনি তাদেরকে বিদায় সালাম জানাতেন অর্থাৎ অন্য কাফেলার সন্ধানে অন্য মুজাহিদিন গ্রুপের সন্ধানে যারা উনার এই খেদমতটুকু মেনে নিবে তাদেরকে খেদমত করার তাদের প্রশ্নে মাল খরচ করার সুযোগ দিবে আমের ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন সেই মুজাহিদ্দিনদের মধ্যে একজন তিনি ছিলেন রক্ত দেওয়ার সময় সবার আগে গনিমত বন্টনের সময় সবার পিছনে আল্লাহর প্রতি কুরবানির সময় সবার আগে জিহাদ করার ক্ষেত্রে সবার প্রথম সারিতে শত্রুদেরকে হত্যা করার ক্ষেত্রে প্রথম সারিতে আর গনিমত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে পিছনের সারিতে রণাঙ্গনে তিনি যুদ্ধের ময়দানে এমনভাবে ঝাঁপিয়ে পড়তেন এমন বীর বিক্রমে যা কারো পক্ষেই সম্ভব হতো না গনিমত বন্টনকালে তিনি সরে থাকতেন এত দূরে যে সাধারণত অন্য কেউ তা করতেন না এ ব্যাপারে একটা প্রাসঙ্গিক ঘটনা রয়েছে ইতিহাসে সুবিখ্যাত কাদিসিয়া যুদ্ধের ঘটনা আমাদের সবারই জানা আছে কাদিসিয়া যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাস সাজেলাহু তিনি ছিলেন প্রধান সেনাপতি কাদিসিয়া যুদ্ধের ব্যাপারে সংক্ষিপ্তভাবে বলতে গেলে কাদিসিয়া হচ্ছে ইরাকের একটা বিখ্যাত অঞ্চলের নাম ওই অঞ্চলের নাম নামে নামকরণ করা হয় কাদিসিয়ার যুদ্ধটাকে এই যুদ্ধে মুসলিম সেনাবাহিনীরা তৎকালীন সর্ববৃহৎ শক্তি পারস্যকে পরাজিত করে এক অবিশ্বাস্য বিজয় এবং বিপুল গণিমত লাভ করেছিলেন অর্থাৎ যেমন আজকের দিনে আমেরিকাকে পরাজিত করে যেমন বিগত দিনে রাশিয়াকে পরাজিত করে মুজাহিদিনরা একটা বিপুল বিজয় লাভ করেছিলেন তো অনুরূপভাবে আজকে আমেরিকাকে পরাজিত করে যদি একটা বিপুল বিজয় লাভ হয় যেরকম হবে এইরকম একটা যে তৎকালীন সময়ে সর্ববৃহৎ শক্তি দুইটা ছিল রোম এবং পারস্য তো পারস্য সর্ববৃহৎ শক্তি পারস্যকে সেই দিন কাদেসিয়ার যুদ্ধের মাধ্যমে পরাজিত করা হয়েছিল তো সেই যুদ্ধের একটা প্রাসঙ্গিক ঘটনা সাদিবনে আবি ওয়াক্কাস যেহেতু ওই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন যুদ্ধ শেষ হলে বিজয় লাভ হলে তখন তিনি পারস্যের যে সম্রাট কিসরা তার রাষ্ট্রর সাথে অবতরণ করলেন তিনি সাদ ইবনে আবি অক্কাস তিনি ওমর ইবনে মুখরানকে নির্দেশ দিলেন সমস্ত গণিমতের মাল যেন জমা করতে এবং হিসাব করতে এক পঞ্চমাংশ বাইতুল মালে পাঠিয়ে অবশিষ্ট মাল মুজাহিদিনদের মাঝে ভাগ করে দিতে তিনি নির্দেশ দিলেন তো তার সামনে জমা করা হলো বিভিন্ন প্রকার দুষ্প্রাপ্য দামি এবং উত্তম সম্পদ যা বর্ণনা করে শেষ করা সম্ভব নয় এবং গণনা করেও শেষ করা সম্ভব নয় এত এত বেশি মালামাল তাদের ধন সম্পদের মধ্যে ছিল যা কিছু জমা করা হচ্ছিল যেমন সীসা দ্বারা সিলমোহর করা বিশাল বড় সিন্ধুক অথবা এই ধরনের কিছু যেটার মধ্যে ছিল পার্শ্বের সমস্ত স্বর্ণ রৌপ্যের ভাণ্ডার থালা বাসন উত্তম এবং দামি কাঠের তৈরি বহু বাক্স যেগুলোতে রাখা ছিল কেসরাদের কাপড় চোপড় মণিমুক্তার প্রলেপ দিয়ে তৈরি বহু বর্ম এবং কণ্ঠহার ছিল দুর্মূল্য আতর সুগন্ধির অনেক বড় বড় বাক্স সকল পারস্য সম্রাটের আলাদা আলাদা খাপবদ্ধ তরবারি আরও ছিল ওইসব রাজা বাচ্চা এবং সেনাপতিদের তরবারি যারা যুগে যুগে বর্ষতা মেনে নিয়েছিল পারস্যের তাদের তরবারিগুলো এরকম বহু দুর্মূল্য এবং দুষ্প্রাপ্য বিভিন্ন ধন সম্পদ গণিমত হিসেবে জমা হতে থাকে কর্মচারীরা যখন সকলের উপস্থিতিতে এসব গণিমতের মাল হিসাব করছিল তখন হঠাৎ সেখানে খুব ভারী এবং বিশাল বড় একটা বাক্স নিয়ে ধুলামুলিন বেশ এবং এলোমেলো ক্যাশধারী এক ব্যক্তি হাজির হলো লোকটির বেশভূষা দেখে অর্থাৎ এলোমেলো চুল ধুলামুলিন চেহারা তাচ্ছিলের দৃষ্টিতে তাকালো অতপর যখন তাদের দৃষ্টি পড়ল তার বয়ে নিয়ে আসা সেই বাক্সের প্রতি তারা অত্যন্ত আশ্চর্যজনিত হলো বিস্মিত হলো কারণ এত চমৎকার বাক্স জীবনে কখনো চোখে পড়েনি অর্থাৎ এর মধ্যে এত এত দুষ্প্রাপ্য মণিমুক্তা এগুলা দিয়ে ভরা ছিল যত কিছু জমা হয়েছে এর সে যেন বেশি হবে এগুলার মূল্য এত বেশি মূল্যবান মূল্যবান মণিমুক্তা দ্বারা ভরা ছিল তো এখন এই বাক্সের দিকে দেখার পরে এখন সবাই ওই ব্যক্তি যে বয়ে নিয়ে আসলো তার দিকে অনেক সমীহের দৃষ্টিতে তাকালো তো জিজ্ঞেস করলো যে কোথায় পেলে তুমি এই অমূল্য সম্পদের খনি তখন তিনি জবাব দিলেন যে অমুক যুদ্ধে অমুক স্থানে গণিমত হিসেবে পেয়েছি লোকটি খুবই সাদামাটাভাবে জবাব দিলেন যে আমি অমুক যুদ্ধে অমুক স্থানে গণিমত হিসেবে পেয়েছি তখন সবাই জিজ্ঞেস করলো তুমি কিছু সরাই রাখো নাই তো তখন ওই ব্যক্তি বলেন যে আল্লাহ তোমাদের ভ্রান্তি দূর দূর করুন এই বাক্সটি কেন পারস্যের যাবতীয় সম্পদ আমার কাছে কর্তৃত নখের বরাবর নয় এই যে একটা কেটে ফেলা হয় নখ ফেলে দেওয়া হয় এই নখের চাইতেও এই পারস্যের সমস্ত সম্পদ আমার কাছে এর চেয়ে বেশি মূল্য রাখে না এটাতে যদি বাইতুল মালের হক জড়িত না থাকতো তবে আল্লাহর কসম আমি এটা সইও দেখতাম না আমি নিতে চাইলে কিছু কেন পুরোটাই তো সরিয়ে রাখতে পারতাম তোমরা কিভাবে জানতে পারতে আর যদি আমি সরাতেই চাইতাম তাহলে কষ্ট করে এটাকে কেন আমি টেনে আনলাম তখন সবাই খুবই আশ্চর্যজনিত বলল যে মানে আপনার নাম কি একটু পরিচয় জানতে চাইল সবাই তখন তিনি বলেন না না আমার নাম পরিচয় তোমাদের জন্য দরকারি কিছু নয় আমার নাম পরিচয় জেনে তোমরা আমার প্রশংসা করবে অন্যদের কাছে আমার সুনাম খ্যাতি সরাবে আল্লাহর কসম এটা আমি হতে দেব না আমি শুধু মহান আল্লাহ তালারই প্রশংসা করতেছি এবং তারই কাছে চাই এর বিনিময় এ কথাগুলো বলে সেখান থেকে তিনি সোজা সরে গেলেন যখন তিনি সেখান থেকে সরে পড়লেন তখন একজনকে পাঠানো হলো ওনার পিছনে পিছনে যাতে করে ওনার পরিচয় জানা যায় কে সেই মহান ব্যক্তি যে এরকম ধন সম্পদের প্রতি নির্লোভ যে নিজের বিষয় প্রকাশ হতে দেয় না তো যে অনুসরণকারী সে পিছিয়ে পিছে ওনার অজ্ঞাত সারে চলতে লাগলো দূর থেকে দেখতে পেল যে অনুসরণ করতেছিল যে তিনি স্বগোত্রীয়দের মাঝে নিজেদের গোত্রের মাঝে পৌঁছে তাদেরকে সালাম করলেন তখন ওই অনুসরণকারী ব্যক্তি অন্যদেরকে জিজ্ঞেস করলেন যে এই লোকটি কে তো অন্যরা জবাব দিল যে আশ্চর্য তুমি তাকে চেনো না তিনি তো হচ্ছেন বসরার সেই বিখ্যাত আবিদ এবং জাহিদ আমির ইবনে আবদুল্লাহ আত্তামিমি রহমতুল্লাহ আলাই এত কিছু সত্ত্বেও আমির ইবনে আবদুল্লাহ ওনার জীবনটা নির্ঝঞ্ঝাট বা পরীক্ষামুক্ত ছিল না ছিল না মানুষের নির্যাতন মুক্ত সত্য প্রকাশ এবং অন্যায়ের প্রতিরোধ করার জন্য তিনি তৎপর ছিলেন যার ফলে কিছু কিছু ব্যক্তিরা ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করত এরকম একটি ঘটনা একবার ঘটে বসরার একজন পুলিশ ঘাড় ধরে এক জিম্মিকে টেনে নিয়ে যাচ্ছিল অর্থাৎ জিম্মি বলতে মুসলমান ওই খিলাফতের অধীনে বসবাসকারী অমুসলিম যে জিজিয়া দিয়ে বাস করত ওই জিম্মি চিৎকার করতেছিল যে বাঁচাও বাঁচাও হে মুসলিম সমাজ তোমাদের নবীর আশ্রিতদেরকে বাঁচাও তো চিৎকার শুনে আমের রাজে আমের রহমতুল্লাহ আল্লাহ তিনি এগিয়ে এলেন এবং জিম্মিকে জিজ্ঞেস করলেন তুম তোমার কি কর বাকি পড়েছে তো তিনি বলেন জি না একদম হালনাগাদ পর্যন্ত পরিশোধ করা আছে ওই জিম্মি জবাব দিল এবার আমের রহমতুল্লাহ আল্লাহ পুলিশকে জিজ্ঞেস করলেন তুমি এর কাছে কি চাও তখন ওই ওই পুলিশ জবাব দিল যে আমি তাকে সঙ্গে নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের যে বড় অফিসার ওনার বাগান সাফ করার জন্য তখন আমের রহমতুল্লাহ আল্লাহ তিনি ওই জিম্মিকে জিজ্ঞেস করলেন তুমি কি এটাতে রাজি আছো সে জবাব দিল কখনো না এ কাজে আমি দুর্বল হয়ে পড়ি তাছাড়া এই কাজের পর আমার উপার্জনের করার সময় থাকে না তখন আমের রহমতুল্লা আল্লাহ গম্ভীর সুর ওই পুলিশকে বললেন যে ওকে ছেড়ে দাও পুলিশ জব দিল অহংকারী দৃষ্টিতে যে ছাড়ব না এক মুহূর্ত বিলম্ব সহ্য হলো না আমের রহমতুল্লাহ আল্লাহ তিনি গায়ের চাদর খুলে গর্জে উঠলেন আল্লাহর কসম আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অঙ্গীকার ভঙ্গ হতে দেব না অর্থাৎ এই জিম্মিকে যে নিরাপত্তা দেওয়া হয়েছে তার প্রতি কোনো জুলুম করা হোক এটা আমি সহ্য করব না তো তখন ঘটনা হইচই শুনলো সেখানে বহু মানুষ জমায় জমায়েত হয়ে গেল ঘটনা শোনার পর সবাই ওই পুলিশের উপর ক্ষিপ্ত হলো জোরপূর্বক তার হাত থেকে জিম্মিকে মুক্ত করল এতে ওই পুলিশ বাহিনী ক্ষিপ্ত হলো চক্রান্ত করে আমেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ চাপালো ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ চালালো এবং তার বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা অভিযোগ দাঁড় করালো অভিযোগগুলো কী ছিল অভিযোগ হচ্ছে তিনি আহলে সুন্নাতল জামাতের পরিপন্থী তিনি বিবাহের সুন্নাতকে অস্বীকার করেন দুধ এবং গুস্ত খাওয়া হালাল মনে করেন না ক্ষমতাসীনদের কাছে যান না তিনি অহংকারী এই চারটি অভিযোগ ওনার বিরুদ্ধে দাঁড় করানো হলো তো তখন ওসমান রাজিয়ালহু ওনার খেলাফত চলতেছিল ঘটনা চলতে চলতে ওসমান রাজিয়ালহু পর্যন্ত ওসমান রাজিয়ালহুর দরবারে এই এই কথা শেষ পর্যন্ত পৌঁছে তখন ওসমান রাজিয়ালহু বসরার যে গভর্নর ওনার কাছে নির্দেশ পাঠালেন যে আমির ইবনে আবদুল্লাহকে এই ডেকে অভিযোগ সম্পর্কে যেন জিজ্ঞেস করা হয় এবং এটার যে ফলাফল এটা যেন এটা যেন খলিফাকে জানানো হয় গভর্নর তাকে ডেকে খলিফার নির্দেশের কথা শোনালে আমের বললেন যে আপনি আমিরুল মুকমিনের নির্দেশ পালন করুন জিজ্ঞেস করুন আমাকে কি জিজ্ঞেস করতে চান তখন ওই গভর্নর জিজ্ঞেস করলেন যে আপনি কি বিবাহের সুন্নাতকে অস্বীকার করেন জবাবে তিনি বললেন মোটেও না বিবাহের সুন্নতকে আমি কখনোই অস্বীকার করি না আমি জানি ইসলামে সন্ন্যাস যাপনের সুযোগ নেই এরপরেও আমি বিবাহ করি নাই আমি বিয়ে করি নাই তার কারণ আমি এতই দুর্বল এবং অসহায় মনের একজন মানুষ যে আমার আশঙ্কা নিকাহ বা বিবাহ করলেই আল্লাহর জন্য সম্পূর্ণ সমর্পিত হৃদয়টি হয়তো স্ত্রীর কাছে পরাজিত হয়ে যাবে বলেন আমি বিবাহ করাকে অস্বীকার করি না বিবাহ করা স্বীকার করি কিন্তু আমি নিজে করি নাই তারপরে জিজ্ঞেস করা হলো যে আপনি গুস্ত খান না কেন তখন তিনি জবাব দিলেন যে পাবো কোথায় যে মানে গুস্ত খাবো ইচ্ছা হলে এবং পেয়ে গেলে আনন্দের সঙ্গে খাই কেন খাবো না তখন ওনাকে জিজ্ঞেস করা হয় আপনি পনির কেন খান না তিনি জবাব দিলেন যে আমার এলাকায় পনির তৈরি করে অগ্নি পূজারীরা যারা জবাই করা জবাই করা আর মরা ছাগলের কোনো পার্থক্য করে না তাই কোনো কোন পনির হালাল কোনটি হারাম তা নির্ণয় করতে পারি না যখন দুজন মুসলমান বলে যে এটা জবাই করা ছাগলের তৈরি পনির সেটা খেতে আমি মোটেও দ্বিধা করি না তখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে আমির উমারাদের মজলিসে কেন যান না তখন জবাব দিলেন যে আমের রহমতুল্লাহ যে তোমাদের দুয়ারের প্রার্থী তো অনেক আছে তাদেরকে ডেকে ডেকে কাছে বসাও তাদের অভাব অভিযোগ মিটিয়ে দাও তোমাদের দুয়ারে যার প্রার্থনা নেই তাকে আপন পথে চলতে দাও আমিরুল মিন উসমান আনহুর দরবারে যখন এই সংবাদ পৌঁছে তখন তিনি এটার মধ্যে কোনো রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতার কোনো ধরনের চিহ্ন খুঁজে পেলেন না এবং আহলে সুন্নাতল জামাতের পরিপন্থী হওয়ার কোনো প্রমাণ পেলেন না তবে এটা সত্য যে এ সত্ত্বেও ওনার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকে নাই তো এই অবস্থা দেখে ওসমান রাজিয়ালাহু নির্দেশ দিলেন যে তিনি যাতে সিরিয়া চলে যান এবং সিরিয়ার যে গভর্নর মুয়াবিয়া রাজিয়ালাহু ওনাকে নির্দেশ দিলেন যাতে ওনার সাথে আমের ওনার সাথে ভালো ব্যবহার করা হয় এবং ওনার ওনার মর্যাদার প্রতি খেয়াল রাখা হয় এবং ওনার যত্ন নেওয়া হয় তো যেদিন তিনি সিরিয়ার উদ্দেশ্যে বের হলেন তাকে বিদায় জানাতে তার ভাই বন্ধু ছাত্র ভক্তের বিরাট একটি দল বসরার পথে নেমে এলো শহর ছেড়ে মারবাদ নামক অঞ্চলে সেখানে পৌঁছলে তিনি সকল ভক্তকে আবেগ আবেগে জড়িত কণ্ঠে বললেন এখন আমি দোয়া করব আপনারা আমিন বলুন একথা শুনে সবার নড়াচড়া বন্ধ হয়ে গেল সবাই ঘাড় উঁচু করে শেষবারের মতো নাকে দেখে নিতে তাকালো তখন তিনি দুহাত তুলে মুনাজাত শুরু করলেন হে আল্লাহ যেসব লোক আমার বিরুদ্ধে কুচ্ছা রটিয়েছে অন্যায়ভাবে আমার উপর অপবাদ দিয়েছে যারা আমাকে মাতৃভূমি থেকে বহিষ্কারের জন্য দায়ী যারা আমার এবং আমার পরম বন্ধুদের মধ্যে বিচ্ছেদের জন্য দায়ী হে আল্লাহ হে আল্লাহ আমি তাদেরকে ক্ষমা করে দিলাম দয়া করে তুমিও তাদেরকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি তাদের দিন এবং দুনিয়াকে সুন্দর করে দাও তুমি আমাকে এবং তাদেরকে এবং সকল মুসলিমদেরকে তোমার রহমত ক্ষমা এবং অনুগ্রহ দ্বারা আচ্ছাদিত করে দাও ইয়া আর হামার রাহিমিন এরপর তিনি বাহনের মুখ ঘুরিয়ে সিরিয়ার দিকে চললেন সেই নতুন গন্তব্যের পানে আমির ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ জীবনের বাকি দিনগুলো সিরিয়াতেই কাটিয়েছেন সেখানে তিনি বাইতুল মোকাদ্দাস আপন আবাস হিসাবে সেটাকেই গ্রহণ করলেন আমির মুয়াবিয়া রাজিয়াল্লাহ ওনার প্রচেষ্টায় সেখানে তিনি উপযুক্ত সম্মান এবং মর্যাদা লাভ করেছিলেন তো আমির ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ তিনি যখন মৃত্যুসজ্জায় সাহিত্য ছিলেন ওনার অনুসারীরা ওনাকে যারা ভালোবাসত খবর পেয়ে সবাই সমবেত হলেন দেখলেন যে তিনি অজরে কাঁদতেছেন কেন অস্ত্র ধরাচ্ছেন আপনি তো ছিলেন বস্রার একজন আবেদ এবং জাহেদ সবাই প্রশ্ন করল তখন তিনি জবাব দিলেন আল্লাহর কসম আমি দুনিয়ার লোভে অথবা মৃত্যুর ভয়ে কাঁদছি না আমার ভয় শুধু একটাই যে হায় আখেরাতের সফর কতই না দীর্ঘ আর আমার পাথেও কতই না সামান্য আমি পৌঁছে গেছি জীবনের শেষ সন্ধ্যায় আমি এখন ভয়ঙ্কর এক উত্থান পতনের মাঝে অনিশ্চিত গন্তব্যের দোলায় দুদুল্যমান হয়তো জান্নাত নয়তো জাহান্নাম আমি জানি না আমার চূড়ান্ত মঞ্জিল এরপর তিনি জীবনের শেষ কয়েকটি নিঃশ্বাস ত্যাগ করলেন তখন তার জিব্বাহ ছিল আলদার জিকির মগ্ন সিক্ত ছিল দুই চোখ ওই সেই প্রথম কিবলার মাটিতে তৃতীয় হারাম বাইতুল মুকদ্দাসমের পুণ্যভূমিতে রাসুল সাল্লাহ আলাইহসাল্লামের মিরাজ গমনের স্থানে চিরনিদ্রায় শায়িত আছেন আমির ইবনে আবদুল্লাহ আত্তামেমি আল্লাহ তালা ওনার প্রতি রহম করুন চিরস্থায়ী জান্নাতে আল্লাহ তালা ওনার মুখকে উজ্জ্বল করুন ওনার থেকে অনুসরণীয় যে বিষয়গুলো আমরা শিখলাম সেটাকে অনুসরণ করার তৌফিক দান করুন বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে তিনি ছিলেন একজন বিশেষ ইবাদত গুজার আল্লাহ তালার বেশি বেশি ইবাদত করতেন তিনি ছিলেন দুনিয়ার ধন সম্পদ এগুলার প্রতি নির্লোভ কোনো ধরনের আকাঙ্ক্ষা আকর্ষণ এগুলার প্রতি ছিল না আল্লাহ তালাকে পূর্ণভাবে ভালোবাসতেন আল্লাহ তালাকে ভয় করতেন আখেরাতের পরিণতির কথা চিন্তা করে সবসময় এর জন্য কাজ করে যেতেন এবং আখেরাতের মঞ্জিলের কথায় চিন্তায় চিন্তিত হতেন এবং তিনি ছিলেন একজন বীর মুজাহিদ আল্লাহর পথে বীরত্বের সাথে যুদ্ধকারী রিবাদকারী আল্লাহ তালা ওনার থেকে যা কিছু অনুসরণীয় শিখলাম এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন হানা কবি হামদিকা সাথে আল্লাহ ইহিলাম তাস্তাফুল করতে